ভেঙে ফেলে বন্দিশালা ভেঙে ফেলে বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে তে দেখে জালিম শাহির বন্দি খানায় কাঁদে মুমিন কনে কনে এই হায়দারি হাগ দিয়ে চলো মারতে জালিম লড়তে রনে তোমাদের আগুন

কত আর থাকবি পরে বন্দি জীবন বন্দি ঘরে মাজলুম মানবতাকে দেখে দে বলে তোরে বিজাতি করছে আজি জুলুম বাজি মুমিনদের ছুটে চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে বিজাতি করছে আজি জুলুম বাজি মুমিনদের ছুটে চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে কতবার আর থাকবি পরে বন্দি জীবন বন্দি ঘরে মাজলুম মানবতাকে ডেকে দে বলে তোরে বিজাতি করছে আজি জুলুমবাজি মুমিনদের ছুটি চল অস্ত্র হাতে ময়দানেতে তাদের তরে নেমে পর জোর কদমে ময়দানেতে আগুন জ্বালা নেমে পর জোর কদমে ময়দানেতে আগুন জ্বালা ভেঙে ফেল বন্দিশালা ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে যে দেখে জালিম শাহীর বন্দিখানা কনে কনে হে যুবক হাই দিয়ে চলো জালিম লড়তে তোমাদের আগমনে কনে কনে মুক্তি পাবে জামানার বীর মুজাহিদ বীর সেনানি জাগরে তোরা জেহাদের ঝান্ডা নিয়ে তাকে বীর দিয়ে কদম বাড়া জামানার বীর মুজাহিদ বীর সেনানি জাগরে তোরা জেহাদের ঝান্ডা নিয়ে তাকে বীর দিয়ে কদম বাড়া তোমাদের ইন্তেজারে কেদে মরে মাজলুমানে ইয়াহুদি শয়তানেরা করছে জুলুম তাদের শোনে তোমাদের ইন্তজারে কেঁদে মরে শয়তানেরা করছে জুলুম তাদের জামানার বীর মুজাহিদ বীর সেনানি তোরা জিহাদের ঝান্ডা নিয়ে দিয়ে কদম বাড়া তোমাদের ইন্তজারে কেঁদে মরে শয়তানেরা করছে জুলুম তাদের নাঙ্গা তলোয়ার নিয়ে দাও ঘুরিয়ে বন্দি তালা নাঙ্গা তলোয়ার নিয়ে ছড়িয়ে বন্দি তালা ভেঙে ফেলে বন্দিশালা ভেঙে ফেলে বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে যে দেখে জালিম শাহির বন্দি কানায় কাদে মোমের কনে কনে তোমাদের আগমনে কনে কনে মুক্তি পাবে মজলুমানে ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনী কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত খুন ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনী কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত খুন অমানবিক আচরণ করছে মুসলমানের উপর মুজাহিদ মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর অমানবিক আচরণ করছে মুসলমানের উপর মুজাহিদ মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর ইরাকের আবু গারিব কারাগারে শত মাবন মার্কিনি কুকুরগুলোর হাতে হলো ধর্ষিত গুণ অমানবিক আচরণ করছে মুসলমানের উপর মুজাহিদ মুসলিমেরা জাগরে তোরা তাদেরকে ধর তাহাদের ওই গলাতে রশি বেঁধে গাছে রসুলা হারামের ওই বেঁধে গাছে জোলা ফেল বন্দিশালা ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে কনে কনে মুক্তি পাবে মাজলুমানে ভেঙে ফেল বন্দিশালা আগুন জ্বালা ওই জালিমের সিংহাসনে চেয়ে দেখে জালিম শাহীর খানায় তাদের মুমির কনে কনে হেরি বগাহাই দাঁড়িয়ে হাতে দিয়ে চলো মারতে জালিম লড়তে রনে তোমাদের আগমনে ক্ষণে ক্ষণে মুক্তি পাবে মজলুমানে